টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলাল মবউস রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং জবে আহম বি ইহসানিন ইলায়ুদ্দিন আমাবাদ প্রিয় মানুষের জীবনে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে প্রতিটি মমিন মুসলিমের জন্য তাহলে আমরা সকলে অবগত রয়েছি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার আবাদত করব এবং এই আবাদতের ক্ষেত্রে আমরা যেন সার্থক সফল হতে পারি এজন্য আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আল্লাহ রাবুল আলমিন এর তাওহিদ বা একত্ববাদের বিষয়টি যে আসলে যেই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি সেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করছি না তার আবাদতের নাম দিয়ে আরেকজনের আবাদতে আমরা ব্যস্ত হয়ে গেছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ সুবাহানা হতে আল্লাহ তার আবাদত করার জন্য কিন্তু আমরা আমাদের ধারণা বা আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা সেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত না করে শয়তানের প্ররোচনায় শয়তানের চক্রান্তে পরে আমরা মানুষের আবাদত হয়তো ব্যস্ত হয়ে যায় অনেক সময় আর মনে ধারণা করি যে আমি যেন আল্লাহর আবাদত করছি বাস্তবে কিন্তু আল্লাহর আবাদত নয় করছি আমি হয়তো একটা প্রতিমার আবাদত করছি কেউ একটা প্রতিমার আবাদত করে কেউ হয়তো একটা গাছের আবাদত করছে কেউ একটা পাথরের আবাদত করছে কিন্তু ধারণা হলো আমি আবাদত করছি আল্লাহ সুবাহ হুয়া তালার মনে করে থাকি যে আমি আল্লাহর এবাদত করছি আসলেই সত্যিকারই কি এটি আল্লাহর এবাদত যদি সত্যিকারীভাবে আল্লাহ সুবাহানা হাতে আল্লাহর এবাদত হয় তাহলে এর প্রতিদান আমরা পাবো ইনশা আল্লাহ জান্নাত এবং মুক্তি লাভ করব জাহান্নাম থেকে আর যদি আমাদের এ আবাদত সত্যিকারী আল্লাহ সুবাহানা আল্লাহর জন্য না হয় তাহলে এ আবাদত কখন আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে না এবং জাহান্নাম থেকেও বাঁচার জন্য সহায়ক হতে পারে না তাই প্রিয় বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টির নামই হলো তাওহিদ এ তাওহিদ সম্পর্কে আমাদের সকলকে সঠিক ধারণা নিতে হবে তাওহিদ এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে আমরা কিতাব উত্তাহিদ এর দর্শ শুরু করেছি আজকে আমরা এ পর্যায়ে কিতাব উত্তাহিদ এর সাতাইশতম দর্শ শুনতে যাচ্ছি লেখক রাহমাহুল্লাহ তিনি যে অধ্যায় বেঁধেছেন বিশতম অধ্যায় সেটি হচ্ছে বাবু অধ্যায়টি হল একজন ভালো মানুষ একজন দিনদার পরহেজগার মানুষ একজন নেককার মানুষ এই নেককার মানুষের কবরের কাছে গিয়ে কেউ যদি আবাদত শুরু করে ইসলাম তাকে অনুমতি দেয় নাই কারণ আবাদত করতে হবে মসজিদে গিয়ে আমি সালাত আদায় করব মসজিদে গিয়ে সেজদা দেব মসজিদে গিয়ে কোনো মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে নয় তাহলে মৃত ব্যক্তি বা নেককার মানুষের কবরের কাছে আবাদত করাটা যদি অন্যায় হয়ে থাকে ইসলামে নিষেধ করা হয় তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কি হতে পারে যে কবরের কাছে আল্লাহর আবাদত করছে না বরং সেই কবরের ব্যক্তিটার যে সেজদা দিচ্ছে ব্যক্তিটার জন্য যে আবাদত করছে তার অপরাধটা কত বড় হতে পারে সে প্রসঙ্গেই লেখক রাহমাহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি আবারও বলছি যে একজন নেককার মানুষের কবরের কাছে আল্লাহরই আবাদত করতেছে কিন্তু আবাদতটা মসজিদে না হয় কবরের কাছে গিয়ে হচ্ছে এটা ইসলামে নিষেধ করা হয়েছে কারণ মসজিদ হলে আবাদতের জন্য কবর আবাদতের জন্য নয় এজন্য কোনো কবরস্থানে নামাজ পড়াও জায়েজ নেই তাহলে এই কবরের কাছে গিয়ে যদি সেই আবাদত আল্লাহর আবাদত করাটা যদি অন্যায় হয়ে থাকে ইসলামে তাহলে যে ব্যক্তি আল্লাহর আবাদত বাদ দিয়ে ওই কবরে মৃত ব্যক্তিটার জন্য সেজদা দিতে যায় মৃত ব্যক্তিটার জন্য আবাদত করতে যায় তার অপরাধটা কত বড় অপরাধ হতে পারে লেখক রাহিমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন সহি বুখারি মুসলিম ইত্যাদির হাদিসগুলির আলোকে আমরা বিষয়টিকে একটু অনুধাবন করার চেষ্টা করি প্রথমে একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারির চারশত সাতাশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের পাঁচশত আঠাশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী উম্মুল মিনীন আয়েশা রদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলছেন আন্না উম্মা সালামা জাকারাত লি الله عليه وسلم كنيسة رأتها في আরদিল الحبش أم সালামা رضي আল্লাহ আনহা যখন মক্কা থেকে حبشاي যেটা এখন ইথিওপিয়া বলা হয় সেই ইথিওপিয়ায় যখন হিজরত করে গেলেন মদিনায় হিজরতের পূর্বে তো সেখানে উম্মু সালামা রাদি আল্লাহ আনহা যে মুসলমানেরা হিজরত করে গেছিলেন সেখানে হাফসার বাদশার কাছে তাদের মধ্যে একজন ছিলেন উম্মু সালামা রাদি আল্লাহ আনহা তিনি সেখানে দেখলেন যে তারা ছিলেন খ্রিস্টান নাসারা তো তিনি গিয়ে সেখানে দেখলেন সেই নাসারাদের যে কানিসা গির্জা রয়েছে ওয়ামা ফিহা মিনা সুয়ার সেই গির্জার ভিতরে ওয়ালে চতুর্দিকে ওয়ালে অনেকগুলি ছবি তৈরি করা রয়েছে ফকালা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে অম্ম সাল্লাম রাজিয়াল্লাহ আনহা বললেন যে আমি সেই হাবসায় গেলাম ইথিওপিয়া গেলাম সেখানে দেখলাম গির্জা সেটার ভিতরে ওয়ালগুলিতে তারা অনেকগুলি মূর্তি তৈরি করে রেখে আল্লাহ রসুল সাল্লাম বললেন উলা ইকা ইদামা তাফিহিম আর রাজুল আউ আও আল আব্দুস সালেহ বানাও আলা কবরিহি মসজিদা ওয়াসু ফিহি তিলকা সোয়ার উলা ইকা শেরারুল খালকে আইন্দাল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উম্মু সাল্লামাকে জিনিসটা বুঝাই দিলেন যে আসলে তুমি যেটা দেখেছ সেটা হলো এই যে তাদের নিয়ম হলো তাদের মাঝে যারা নেককার মানুষ ধার্মিক মানুষ তারা যদি মারা যায় মারা গেলে যেখানে তাকে কবর দেওয়া হয় সেই কবরটাতে তারা মসজিদ বানায় নেয় সেই কবরটাকেই তারা মসজিদ বানায় নেয় এবং যেই মানুষটাকে নিচে দাফন করা হয়েছে সেই মানুষটার প্রতীকটা বার্তা তার চিত্র তার ছবি বা তার মূর্তি হিসাবে চতুর্দিকে ওয়ালে সেগুলিকে তৈরি করে দেয় দিয়ে তারা সেখানে আবাদত করে এটা হলো সেই খ্রিস্টানদের সেটা স্বভাব রাসুল সাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে বিষয়টা হলো এই তুমি যে দেখেছো সেই কানিসা সেই যে গির্জা তাদের আবাদতের এবং সেখানে যে তুমি মূর্তির মতো ছবিগুলি দেখেছো সেগুলি হচ্ছে এই তাদের যখনই কোনো ভালো মানুষ নেককার মানুষ তাদের মারা যায় তারা সেই নেককার মানুষের কবরটাকে একটা মসজিদের মতো বানায় নেয় আর সেটার ভিতরে তারা ওই নেককার মানুষটা তার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য বা তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সেভাবে তার ছবিগুলি সেই ওয়ালের মধ্যে তৈরি করে রাখে আল্লাহ রাসুল সাল্লাম বললেন উলা ইকে শেরারুল খালকে আইন্দাল্লাহ এরাই হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সর্বনিকৃষ্ট মানুষ ফাহা উলা এ জামাউ বাইনাল ফিতনতেইন ফিতনাচাল কবুর ও ফিতনাচাল তামাসিল রাসুল সাল্লাম বললেন তারা দুটি অন্যায় লিপ্ত হয়েছে এক হলো ফিতনাতেল কবুর অর্থাৎ কবর কোনো দিন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 যেগুলি সেই মসজিদের ভিতরে ওয়ালে তারা বেশ মানুষের ছবি তৈরি করে রেখেছে বা মানুষের প্রতিমা তৈরি করে রেখেছে মানুষের আকৃতির প্রতিমা তৈরি করে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে আসলেই তারা সেই খ্রিস্টানেরা তাদের স্বভাব হলো এই যখন তাদের মাঝে কোনো নেককার মানুষ মারা যায় কোনো অলিয়া উলিয়া মারা যায় কোনো বুজুর্গ ব্যক্তি মারা যায় তারা সেই ব্যক্তির কবর যেখানে দেয় সেই কবরের উপরে তারা আরেকটা মসজিদ তৈরি করে নেয় এবং সেই মসজিদের ওয়ালের ভিতরের ওয়ালে ভিতরের দিকে তারা ওই মৃত ব্যক্তির মূর্তি তৈরি করে নেয় যেন ওই ব্যক্তিটাকে তারা স্মৃতিতে ধরে রাখবে এই মনে করে বা ওই ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করবে এই মনে করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আসলে তারা তাদের এই কর্মের কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো এরা কেন কারণ হলো তারা দুটি মহা অপরাধে লিপ্ত হয়েছে এক মহা অপরাধ হলো ইসলামে কবরে সালাত আদায় করা নিষেধ করা হয়েছে আর তারা কবরটাকেই সালাতের জন্য বা আবাদতের জন্য মসজিদ নির্মাণ করে নিয়েছে এটি হলো সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয় হলো ইসলামে যে প্রতিমা নির্মাণ করা নিষেধ করা হয়েছে তারা মসজিদের ভিতর সেই প্রতিমা নির্মাণ করে সেই প্রতিমাগুলির তারা পূজায় লিপ্ত হয় আল্লাহ সুবাহ তাল্লার আবাদুদ্বাদ দিয়ে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা বা কবরের পার্শ্বে আবাদত করা এটি ইসলামে কঠিন জঘন্যতম অপরাধ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তার জীবনে বহুবার বহু ক্ষেত্রে এ বিষয়টি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন যেমন এ প্রসঙ্গে আরেকটি আসতেছে হাদিস যেটি সহি বুখারির হাদিস চারশত পঁয়ত্রিশ নম্বর এবং সহি মুসলিমের হাদিস পাঁচশত একত্রিশ নম্বর আয়সা রদ আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ তিনি যখন জীবনের শেষ মুহূর্তে মৃত্যু সজ্জায় শায়িত জীবনের শেষ মুহূর্তে তিনি মৃত্যু সজ্জায় শায়িত মৃত্যু জ্বালায় তিনি যেন ছটপট করতেছেন শুয়ে রয়েছেন একবার তিনি পার্শ্বেই চাদর রয়েছে সেই চাদর দিয়ে একবার মুখে ঢাকা দিচ্ছেন আবার যখন ফাইদ আগতাম্মা বেহা কাশাফাহা চাদর দিয়ে মুখের চেহারায় ঢাকা দেওয়ার পর যখন মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন ভাব হয়ে যাচ্ছে আবার তিনি চাদরকে সরিয়ে ফেলছেন ফকাল ওহুয়া কাজা আলিক ওই মুহূর্তে ওই কঠিন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান্নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য বর্ণনায় এসেছে ওই মুহূর্তে তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা তারপর বলছেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু আম্বিয়া আমবিয়াইহিম মাসাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদ এবং নাসারা খ্রিস্টানদেরকে লানত বর্ষণ হোক আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাদেরকে অভিশাপ করুক কেন ইত্তাখাদু কবুরা আম্বিয়া ইহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে কারণ কবর হলো আবাদত বর্জনের স্থান সেখানে কোনো আবাদতের স্থান নয় আর মসজিদ হলো আবাদতের স্থান তারা সেই কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম জীবনের এই শেষ মুহূর্তে মমুষ্য অবস্থায় মৃত্যু যন্ত্রণায় তিনি অস্থির ছটপট করছেন তখন তিনি তখন সেই মুহূর্তে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই ইহুদ এবং নাসারা তাদেরকে ধ্বংস করুক তাদের প্রতি আল্লাহর অভিশাপ কারণ তারা এ অন্যায় লিপ্ত হয়েছে তারা মানুষকে ও অন্যায় পথ দেখাইছে সেটা হলো এই যে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করে নিয়েছে এরপরেই সহি মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে সেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলছেন প্রসিদ্ধ সাহাবি জন্দুব বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন سمعت النبي صلى الله عليه وسلم يقول قبل أن يموت بخمس وهو يقول আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি পৃথিবীর মুখ থেকে যেদিন তিনি বিদায় নিয়ে যান সেই মৃত্যুর পাঁচ দিন পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই সতর্কবাণী উচ্চারণ করেছেন আমি শুনেছি সেটি কি ইন্নি আবরাউ ইলাল্লাহি আইয়াকুন আলী মিনকুম খালিল যে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে এই বিষয়ে মুক্ত যে তোমাদের মধ্য থেকে আমার কেউ খলিল হবে খালিল বলা হয় একটা হলো হাবিব হাবিব শব্দের অর্থ আমরা জানি মানে বন্ধু তা হাবিব সকল প্রকার মানুষকেই যার মাঝে একটু গভীর সম্পর্ক গড়ে ওঠে তাকেই হাবিব বলা যায় কিন্তু হাবিবের চেয়ে আরও যার সাথে এত আন্তরিক সম্পর্ক হয় এত গভীর সম্পর্ক হয় তখন সেটাকে খলিল বলা হয় যেমন আমরা ইব্রাহিম আলি সালাতামকে খলিলুল্লাহ বলি ঠিক তেমনইভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও আল্লাহ রাবুল্লাহ আলমিনুল খলিল হাবিব এবং খলিলের আরেকটি পার্থক্য হলো এই একজন মানুষের একই সময়ে একাধিক হাবিব হতে পারে মানে একটা মানুষ একাধিক জনকে যখন ভালোবাসা দিতে পারে তাই তার একাধিক বন্ধু হতে পারে এটা হলো হাবিব কিন্তু খলিল শুধুমাত্র একজনেই হতে পারে বেশি হতে পারে না অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে একজন আমার খলিল হতে পারে শুধু একজন একাধিকজন নয় মানে যতগুলি আমার ভিতরে ভালোবাসা আছে সবগুলি যখন আমি একজনের জন্য নির্ধারিত করব একজনের জন্য সীমাবদ্ধ করে রাখব এটার নাম হলো খলিল আর হাবিব হলো তার চেয়ে নিচের স্তরের তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইন্নি আবরাউ আইয়া আইয়াখুন আলী মিঙ্কুম খালিল তোমাদের মাঝে আমার কেউ খালিল নেই সে ব্যাপারে আমি আল্লাহ রাবুল আলমের কাছে মুক্ত কাদ খালিলা কেন তোমাদের মাঝে আমার কেউ খলিল নাই কেন ইন্নাল্লাহ ইত্তাখাজানি খালিলা কারণ আল্লাহ রাবুল আলমিন তিনি আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন যেটা আগে আমরা বললাম যে খালিল মানে হলো সম্পূর্ণ ভালোবাসা শুধু একজনের জন্যই দিয়ে দেওয়া সেটা হলো খালিল তা আল্লাহ যখন আমাকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাহলে দ্বিতীয় জনকে আর খলিল গ্রহণ করার সুযোগ নাই তাহলে দ্বিতীয় জন যদি হয়ে যায় তাহলে সেটা আবার হাবিব হয়ে যাবে মানে নিম্ন স্তরের তাই বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাই তোমাদের মাঝে আমি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতে পারছি না তারপর বলছেন ক্যামাত্তা খাজা ইব্রাহিম খলিলা যেমন এভাবে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন ওয়ালাউ কুমতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলা লাত্তাখাজতু আবা বকরিন খলিলা তারপর বলছেন যে আমার উম্মাতের মাঝে যদি কাউকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে সেই ব্যক্তিটি হলেন আবু বকর রাজিয়াল্লা আনহু তাকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পরেই এ উম্মাতের মধ্যে সবচেয়ে যিনি সম্মানী সবচেয়ে যিনি বেশি ইমানদার সবচেয়ে যিনি মর্যাদাশীল তিনি হলেন ইসলামের প্রথম খলিফা যিনি আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মৃত্যুর পূর্বেই তিনি আবু বকর রাজি আল্লাহ আনহুকে যেন তার এই মর্যাদা দিচ্ছেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পরেই এ উম্মতের মধ্যে সবচেয়ে যিনি তার স্থলাভিষিক্ত হওয়ার অধিকার রাখেন যোগ্যতা রাখেন তিনি হলেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার মৃত্যুর মুহূর্তে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন তিনি মৃত্যুসজ্জায় সায়িত সত্র অক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে পড়াতে পারেননি অসুস্থতার কারণে সেই সত্র অক্ত নামাজ রাসুল সাল্লাহামের জীবদ্দশায় যিনি ইমামতি করে পড়ালেন তিনি হলেন আবু বকর রাজি আল্লাহ আনহু তাহলে আল্লাহ রাসুল সাল্লাহাম যেন তার জীবদ্দশায় আবু বকর রাজি আল্লাহকে এক প্রকার নির্বাচন করেই গেলেন যে তারপরেই তিনি দায়িত্ব পালন করবেন মানে তার জীবদ্দশায় যদি ইমামতির যোগ্যতা তিনি রাখেন মানে হলো তারপরেই যিনি খলিফা হওয়ার যোগ্যতা রাখবেন সবচেয়ে প্রথম নম্বরে বা এক নম্বরে তিনি হলেন আবু আল্লাহ তালা আনহু প্রিয় বন্ধুরা যেটি আসছিলাম আমরা হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে যদি আমার উম্মতের মধ্যে কাউকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই খলিল হিসাবে গ্রহণ করতাম তারপর তিনি বলছেন আলা ওয়াইন্না মানকানা কাবলাকুম কানু ইয়াত্তাখিদুনা কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ আলা ফালা তাত্তাখিযু আল কবুরা মাসাজিদ ফাইন্নী আনহাকুম আন যালিকা বলছেন জেনে রাখো আমি তোমাদেরকে সতর্ক করছি তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা ইয়াত্তাখিযুনা কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ তারা তাদের নবীগণ যখন মারা যায় মারা যাওয়ার পর তারা কবর দিলে সেই কবরগুলিকে তারা মসজিদ বানায় নিয়েছে আলা ফালা তাত্তাখিযু আল কবুরা মাসাজিদ আমি তোমাদেরকে খুব কঠিনভাবে নিষেধ করছি তোমরা কখনো কবরকে মসজিদে পরিণত করো না কখনো কবরকে তোমরা মসজিদ বানায় নিও না ফা ইন্নি আনহা কুম আনজালিক আমি তোমাদেরকে কবরকে মসজিদ বানানোর ক্ষেত্রে খুব কঠিনভাবে তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি এ হাদিসটি সহি মুসলিমের হাদিস এরপরে আবার আরেকটি হাদিস সেই সহি মুসলিমের আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবনের বহু সময়ে তিনি কবরকে মসজিদ যেন পরিণত না করা হয় এক্ষেত্রে নিষেধ করেছেন মৃত্যুর পাঁচ দিন পূর্বেও তিনি কঠিনভাবে সেটা নিষেধ করলেন এমনকি মৃত্যুর শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে যাচ্ছেন এমন মুহূর্তেও তিনি সেই ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহ রাবুল্লাহ আলমিনের অভিশাপ যারা কি করেছে তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছেন এ বলে তিনি খুব কঠিনভাবে সতর্ক করলেন ও সলাত মিন্দা আলিকা কেন সতর্ক করলেন কবরকে মসজিদ বানায় নেওয়া এর অর্থ কী কবরকে মসজিদ বানায় নেওয়া এর অর্থ এই নয় যে কবরের উপর একটা মসজিদের মতো বড় ধরনের অট্টালিকা তৈরি করতে হবে মসজিদের ভবন একটা তৈরি করতে হবে কবরের কাছে এর অর্থ আবার এটা শুধু নয় বরং মসজিদ বলা হয় সেজদা দেওয়ার যেটা স্থান এটাকেই বলা হয় মসজিদ তাহলে কবর কাছে যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় সেটাকেই অটোমেটিক কি হলো মসজিদ বানায় নেওয়া হলো কবরটাকে যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় চাই সেখানে মসজিদের মতো সুন্দরভাবে ভবন তৈরি করা হোক আর নাই হোক সেটা যদি সেজদা দেওয়ার স্থান বানায় নেওয়া হয় নির্ধারণ করে নেওয়া হয় এবং সেখানে সেজদা দেওয়া হয় তাহলে অটোমেটিকভাবে আমরাও যেন সেটাকে মসজিদ তৈরি করে নিলাম রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এমনইভাবে কঠিনভাবে তিনি নিষেধ করেছেন এবং বলছেন ওয়া ইনলাম ইউবনা মসজিদ ওয়াহুয়া মানা কৌলুহা খাসিয়া আইয়াত্তাখিজা মসজিদান ফাইন্না সাহাবা লাম ইয়াকুনু ইয়াবনু হাউলা কাবরিহি মসজিদা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বরং তিনি এত কঠিনভাবে সতর্ক করার কারণ এটাও একটা রয়েছে যে তিনি আশঙ্কা করছিলেন যে সেই ইহুদ এবং নাসারা তারা যেমন তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানায় নিয়েছে তাহলে আমার উম্মতের মানুষেরা এরাও হয়তো আমার মৃত্যুর পর আমার কবরকে মসজিদ বানায় নিতে পারে এই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বারবার এ বিষয়ে সাহাবিদেরকে সতর্ক করেছেন মসজিদা আর প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর কবরের কাছে সাহাবারাও কখনো মসজিদ বানাননি মসজিদান এবং বলছেন লেখক বলছেন যে প্রতিটি স্থান যেই স্থানটিকে সেজদার জন্য নির্ধারিত স্থান করা হবে এর মানে হলো সেটাই মসজিদ যদিও সেটা খোলামেলাও থাকে তবু সেটা মসজিদ যদি বাইরে ওয়াল দিয়ে সেটাকে বিল্ডিংয়ের মতো তৈরি করা হয় তাহলেও সেটা মসজিদ যদি সেটাকে সেজদার স্থান হিসাবে নির্ধারণ করে নেওয়া হয় যেমন এক্ষেত্রে হাদিসও এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল আল্লাহ রাবুল আলমিন রাসুল সাল্লাহ সাল্লামকে বেশ কতগুলি অন্যান্য নবীদের চেয়ে বৈশিষ্ট্য দিয়েছিলেন তার মধ্যে একটা রাসুল সাল্লাম বলছেন জু আল আর পৃথিবী গোটা বিশ্ব গোটা পৃথিবীটাই আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে আল্লাহ রাবুল্লা আলমী দিয়েছেন কিভাবে মসজিদ বানায় দিয়েছেন মানে মসজিদ মানে হলো সেজদার স্থান বানায় দিয়েছেন কারণ অন্যান্য নবীদের সময় নবীদের সময় নিয়ম ছিল তাদের নির্দিষ্ট মসজিদে আসেই শুধু সালাত আদায় করতে হবে কিন্তু আমাদের জন্য সেই নির্দিষ্ট সীমাবদ্ধতা শুধু মসজিদে নয় বরং একজন মানুষ যদি খোলা মরুভূমিতে রয়েছে সেখানেও তার সুযোগ রয়েছে সেখানেও সময় হয়ে গেলে সেখানে তিনি সালাত আদায় করতে পারবেন এটা জাহেজ রয়েছে প্রিয় বন্ধুরা আমাদের এ অধ্যায়ে আরও কিছু আলোচনা বাকি রয়েছে কিন্তু আমাদের সময় এখন শেষ হয়ে আসছে ইনশা আল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী দর্শে ইনশা আল্লাহ শুনবো এ পর্যায়ে আজকে আমরা এই অধ্যায়ে শেষ করতে যাচ্ছি আমরা যতটুকু শুনলাম এর বিস্তারিত ব্যাখ্যা ইনশা আল্লাহ পরবর্তী দর্শে শুনব আল্লাহ আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান